চার নম্বর প্রশ্ন করেছেন জানাজার সলাতে কেরাত কিভাবে পড়তে হবে জানাবে জানাজার সলাতে কেরাত মানে তকবীর তাহরিমার পরে সুরাতুল ফাতিহা পড়বেন সানা ইস্তেফতার দুয়া পড়বেন কিনা এ মর্মে কোনো হাদিস নেই সুতরাং সানা আমরা পড়ার কথা বলবো না কারণ হাদিস যেহেতু নেই কিন্তু সুরা ফাতিহা পড়ার কথা আব্দুল আব্বাস আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে রয়েছে সুতরাং সুরা ফাতিহা জানাজায় পড়তে হবে হানফি ভাইরা যায় সুরা ফাতেহা পড়ে না সেটা সন্ন্যতের খেলাফ কাজ করি তাদের সন্ন্যতের অনুসরণে জানাজার সলাত হয় না তারা ভুল সলাত আদায় করে জানাজার যেটা প্রমাণিত সুরা ফাতেহা পড়া সেটা পড়ে না আর যেটার কোনো প্রমাণ নেই অর্থাৎ সানা পড়ার প্রমাণ নেই সেটাই তারা পড়ে এ কথাই আল্লাহ আলবানী রাহমুল্লাহ তার সলাতুল জানাইজ বলেছেন সুতরাং আমরা যেন প্রতিটি এবাদত রসুল্লাহ ইসলামের তরিকায় আদায় করার চেষ্টা করি সুরা ফাতেহা পড়বেন আর অন্য অন্য দোয়াগুলি যে পড়বেন আপনি প্রথম তকবীরের পরে সুরা ফাতেহা পড়বেন আর তারপরে দ্বিতীয় তকবীরের পরে সালাদ ইব্রাহিমি পড়বেন আল্লাহ সাল্লি আল মোহাম্মদ তৃতীয় তকবীরের পরে জানাজার দু আল্লাহ মাকফিল হাইয়ান মাইয়াতেন ও শাহিদেন ইলা আখেরি আর অন্য অন্য যে দোয়াগুলি সাল্লাহ মকফিল্লাহ রাহম আফেহি এগুলি পড়বেন আর চতুর্থ তকবির পরে সালাম ফিরবেন এই যে সুরা পড়বেন অথবা দূরত পড়বেন সেগুলি মনে মনে সুরা উচ্চ স্বরে নয় কেউ কেউ আমাদের দেশে উচ্চ স্বরে কেরাত করে এর কোনো দলিল নেই উচ্চ স্বরে জানা জানাজা যে তেলাওত করে এর কোনো দলিল নেই এটা ঠিক নয় অনেকে যুক্তি দেখায় যে আজকাল জনগণ জানে না যে কি পড়তে হবে না পড়তে হবে তো ইমাম যদি একটু জোরে পড়াতে শুনে শুনে পড়বে না এটা তরিকা না একজন মুসলিমের জন্য জানাজার সলা ফরজে কি ফায় সুতরাং এই ফরজ আদায় করার জন্য তার জন্য এই জানাজার সলাতের শিক্ষা লাভ করা ফরজ আল্লাহ যেন এই ফরজ আদায়ের তফিক দান করে প্রত্যেককে এই বিষয়গুলি সম্পর্কে জানার তফিক দান কারো জানাজা আপনাকে পড়তেই হবে কারো না কারো সুতরাং জানাজার তরিকা শিখা আপনার আমার সকলের জন্য ফরজ